আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোমায় ধরণী করছে কত আশা তোমায় দিয়ে কাটাবে যে সকল মানিসা তোমায় নিয়ে এই ধরণী করছে কত আশা তোমায় দিয়ে কাটাবে যে সকল মানিসা গড়তে হবে তোমাকে যে সুখেরই বাস দিনে দিনে সে সবে তোর সাধেরও কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর কাল সকালের সূর্য আছে তোমার পানে চেয়ে কলরাবে মাতবে পাড়া তোমায় কাছে পেয়ে কাল সকালের সূর্য আছে তোমার পানে চেয়ে কলরাবে মাতবে পাড়া তোমায় কাছে পেয়ে তোমায় দেখে হাসবে রবি কাটবে আধার ঘোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর লক্ষ মায়ের বক্ষ তুমি করিবে শীতল আঘাত হেনে ভাঙবে তুমি জালি মেশিকল লক্ষ মায়ের বক্ষ তুমি করিবে শীতল আঘাত হেনে ভাঙবে তুমি জালি মেশিকল বেলাল সুরে আজান ফুকে আনবে নতুন ভোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে শেষ হবে তোর সাধের কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে শেষ হবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে শেষ হবে তোর সাধের কৈশোর লক্ষ চাঁদের আলো হয়ে করবে আলোকময় নিজের হাতের মুঠোয় পুরে করবে বিশ্বজয় লক্ষ চাঁদের আলো হয়ে করবে আলোকময় নিজের হাতের মুঠোয় পরে করবে বিশ্বজয় মহা তুফান মাঝেও তুমি গাড়বে যে নোংর দিনে দিনে শেষ হবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে শেষ হবে তোর সাধের কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর www.onibus.in